بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال ستا الدخان والدجال ودابه الارض وطلوع الشمس من مغربها وامر العامه وخويصه احدكم رواه مسلم আবু হরাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম এরশাদ করেছেন তোমরা ছয়টা জিনিসের আগে নিজেদের আমলগুলো ঠিক করে নাও আমল দিয়ে তোমরা প্রতিযোগিতা করো ছয়টা জিনিসের সঙ্গে বাদিরুবিল আমাল সিত্তান ছয়টা জিনিস দিয়ে তোমরা ছয়টা জিনিসের আগে তোমরা আমল দিয়ে প্রতিযোগিতা করো মানে এই ছয়টা জিনিস আসার আগেই তোমরা নিজেদের আমলকে ঠিক করে নাও আমলের মাধ্যমে তোমরা নিজেদের পরকালের মুক্তির পথ খুঁজে নাও সে ছয়টি জিনিস হচ্ছে খান এক হল ধোয়া যেটা গতকাল আলোচনা হয়েছিল যে কেয়ামতের আগে বড় ধরনের ধোয়ার সৃষ্টি হবে যার মাধ্যমে মানুষ কাজকর্ম করা মানুষের দিনের বেলায় যে সমস্ত কাজগুলো হয় সেগুলো বিঘ্নিত হবে অদ্দাজ্জাল আর একটা হচ্ছে দাজ্জাল বের হওয়া দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে দাজ্জাল হল যে মিথ্যা এবং সত্যকে মিশ্রিত করে উপস্থাপন করে এজন্য দেখা যায় যে দাজ্জালের ভূমিকায় যারা পূর্বের থেকে আসবে দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এবং দাজ্জালের পথ পরিষ্কার করার জন্য যারা আসবে তারাও এরকম সত্য মিথ্যা মিলিয়ে তারপরে উপস্থাপন করবে ওয়াদাবাতুল আর্থ আর একটা হচ্ছে জমিনের থেকে একটা প্রাণী বের হবে একটা জন্তু বের হবে যেটা মানুষের সাথে কথা বলবে মানুষের মধ্যে কে মমিন কে কাফের তা পৃথক করে দিবে অতুল শামসিমিন মাগরে বিহা এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া তো এই কাজগুলো আসার আগেই তোমরা নিজেদের আমলকে ঠিক করে নাও এই কাজগুলোর সঙ্গে প্রতিযোগিতা করো তার মানে এগুলোর আগেই যেন নিজের আমলটাকে মানুষ দুরস্ত করে নেয় সেজন্য আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম নির্দেশ করেছেন এটা মুসলিম শেফের হাদিস আবদুল্লাহ ইবনে আমর থেকে আরো একটা হাদিস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أفضل الآيات خروجا طلوع الشمس من مغربها وخروج الدابة على الناس الضحى وأيهما ما كانت قبل صاحبتها فالأخرى على أثرها قريبا رواه مسلم আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে কেয়ামতের মূল যে লক্ষণগুলো তার মধ্যে প্রথম বড় লক্ষণটা হবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া এবং দাব্বাতুল আর্থ অর্থাৎ জমিনের থেকে একটা পশু বের হবে সেটা এটা দুপুরের সময় দুহান দুপুরের আগে চাষের সময় এটা বের হবে এই দুইটার মধ্য থেকে যেটা আগে হবে অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া হোক অথবা আব্বাতুল আর্থ বের হওয়া আগে হোক দুইটার যেটা আগে হবে তো অপরটা তার সঙ্গী হবে মানে একটা যদি হয়ে যায় পশ্চিম দিক থেকে সূর্যোদয় হলো তো এরপরে খুব দ্রুতই দাববাতুল আর্দ বের হয়ে যাবে অথবা দাববাতুল আর্দ যদি আগে বের হয়ে যায় তারপরেই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে একটার সঙ্গে আর একটা খুব বেশি দূরত্ব থাকবে না যার এটা হলো এই হাদিস থেকে বোঝা গেল কিন্তু অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায় তাতে দেখা যায় দাব বাতর আর্থ আগে আসবে এটাও মুসলিম হিসেবে হাদিস সই হাদিস وعن ابي هريره قال رسول الله صلى الله عليه وسلم ثلاث اذا خرجنا لا ينفع نفسا ايمانها لم تكن امنت من قبل او كسبت في ايمانها خير আবু হরারা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন তিনটা জিনিস এরকম সালাসুন ইদা খরাজনা লা ইয়ানফা নাফসান ঈমানুহা তিনটা জিনিস যখন বের হবে তখন আর কোন ব্যক্তির ইমান আনার দ্বারা লাভ হবে না লামতাকুন আমানাত মিন কবলু যারা ইতিপূর্বে ইমান আনে নাই আও কাসাবাত ফি ইমান খৈরন অথবা ইমান ছিল কিন্তু সে ইমান কোনো ভালো কাজে লাগায় নাই ইমানের মধ্যে কোনো মঙ্গলকর কিছু জিনিস ছিল না তার মানে ইমানের সাথে কোনো ন্যাক আমল ছিল না এরকম নামধারী ইমানদার ছিল তো এই জাতীয় যে হয়তো ইমানদার ছিলই না বা ইমানদার থাকলেও নামদার ইমানদার ছিল কোনো ইমানের কাজ করে নাই এরকম লোকদের আর কোনো সুযোগ হবে না কোনো লাভ হবে না ইমান আনলেও তিনটা জিনিস যখন বের হয়ে যাবে সেই তিনটা জিনিস হচ্ছে তুলো শামসিমিন মাগরিবিহা এক হচ্ছে সূর্য তার ডুবার স্থান থেকে উদয় হওয়া মানে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া বা দাজ্জাল আরেকটা হচ্ছে দাজ্জাল বের হওয়া দাব্বাতুল আর্থ আর একটা হলো এই দাব্বাতুল আর্থ জমিনের থেকে যে পশু বের হবে এই পশু বের হওয়া পর্যন্ত এই তিনটা জিনিস যখন বের হয়ে যাবে এরপরে আর কোন ব্যক্তির ইমান আনার দ্বারা কোনো কাজ হবে না রাহ মুসলিম وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حين غربت الشمس আবু জার গেফারি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলী সাল্লামের সাদ করেছেন একদিন যখন সূর্য ডুবতে ছিল তিনি জিজ্ঞেস করলেন তাদরি আইনা তাজাহাবু হাদিহি তোমরা কি জানো যে এই সূর্যটা কোথায় যায় কুলতু আল্লাহ রাসুল আলামু আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন আবুজার গেফারি বললেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন কয়লা ফাইন্না তাজহাবু হাত্তা তাসজুদু তাহতাল আরশ রাসুল্লাহ সাল সাল্লাম বললেন যে এটা যায় এবং আল্লাহর আরসের তলে সেজদা করে ফাতাস্তা আজিনু এরপরে নতুন করে উদয়ের জন্য সে আল্লাহর কাছে আবেদন জানায় ফাইউ উদানুল্লাহা অতবার তাকে অনুমতি দেওয়া হয় ওয়ুশেকু আন্তাসজুদাওয়ালা তুকবল মিনহা আর এমন একটা সময় আসবে যখন সে সেজদা করবে এরপরে উদয়ের জন্য অনুমতি চাবে ওয়াতাস্তা আজিনু ফালাই উদানুল্লাহা সে অনুমতি চাবে কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না এবং তাকে বলা হবে তুমি যেখান থেকে এসেছো ওখান থেকে চলো উদয় হও ফাতাতুলমিন অতবার অথবা সে পশ্চিম দিক থেকে তার ডুবার স্থান থেকেই সে আবার উদয় হবে ফাদা কৌল তালা এটাই হচ্ছে আল্লাহ তালার কথা ওয়াশামসু তাজরিল মুস্তাকার সূর্য তার মুস্তাকার তার জন্য নির্দিষ্ট যে পথ নির্ধারণ করা আছে সে পথে সে চলে কলা মুস্তাকার রুহা তাহতাল আরস ওয়াশামসু তাজরির মুস্তাকার লাহা সূর্য তার নির্দিষ্ট মুস্তাকার বা অবস্থান স্থলের দিকে চলে কালা মুস্তাকার রুহা তাহতাল আরস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে এই সূর্যের গন্তব্যস্থল হচ্ছে আরসের নিচে মুস্তাফাকুন আলাই বোখাই এবং মুসলিমের হাদিস এ হাদিস থেকে দেখা যায় যে সূর্য প্রতিদিন নতুন করে উদয় হওয়ার আগে আল্লাহর কাছে অনুমতি চায় হয়তো কেউ বলতে পারেন যে সূর্য তো এরকম না যে ডুবে থাকে আমাদের বাংলাদেশে আমরা দেখি উদয় হয় আবার ডুবে কিন্তু আমাদের এখানে ডুবলেও আস্তে আস্তে দেখা যায় ইন্ডিয়া তখনও ডুবে নাই ইন্ডিয়া কিছুক্ষণ পরে দেখা যায় তারপরে পাকিস্তানে দেখা যায় তারপরে সৌদিতে দেখা যায় এইভাবে যখন আমাদের দেশে দুপুর হয় ও আমেরিকাতে রাত্র হয় তো সূর্য ডুবলো কি করে অস্ত যায় না এরকম ভাবে অনেক জায়গায় এরকম আছে এই প্রশ্নগুলো আসতে পারে তো বিষয়টা হচ্ছে যে আসলে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে এটার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে এটা আমরা গতকাল আলোচনা করেছিলাম যে চন্দ্র সূর্য এই গ্রহ নক্ষত্র যেগুলো চলে এগুলো আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে নির্দিষ্ট করে তাদের নিয়ম কানুন বলে দেওয়া আছে তারা সেই নিয়মগুলো মেনে চলে তো যেখান থেকে আল্লাহ তালা তাকে চলার নির্দেশ দিয়েছেন আবার যখন ওখানে সে চলে যায় তো এরপরে নতুন করে যখন সে চলার গতি সঞ্চার করে তখনই সে আল্লাহর কাছে অনুমতি চায় এ হাদিস এটা বলা হয়েছে যে আল্লাহর কাছে সেজদা করে এই সেজদা বলতে এক একটা সেজদা এক এক রকম মানুষে সেজদা করে একরকম গাছে সেজদা করে সব প্রাণীতেই সেজদা করে কিন্তু সেজদা বলতে আমরা যেমন নামাজের উপর শ্রদ্ধা করি এরকম শ্রদ্ধাকে বোঝানো হয় না কোরআনে বলা আছে ওয়ালাহু আসলামা যে আল্লাহর সামনে আসমান জমিনে যা কিছু আছে সবগুলোই আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আসলামা ইসলাম গ্রহণ করে মানে আত্মসমর্পণ করে আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করে তাহলে আসলামা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে আল্লাহর সামনে শেষদাবনত হয় সবই এরকমভাবে আপনার বলা আছে কোরআনে আছে যে যত মখলুকাত আল্লাহর সৃষ্টিতে আছে সবগুলোই আল্লাহ তসবি করে ইসাবিহমানফিসামাওয়াতমানফিল অর্থ আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহ তসবি পড়ে ওয়ালাকিল্লা তফকাহুনা তসবি হাহুম কিন্তু তোমরা তাদের তসবি তাদের আল্লাহকে তারা যে ডাকে এগুলো তোমরা বুঝো না আমরা শুনি ওই পাখিটাকে কুহু কুহু হতে পারে সে বলে আল্লাহু আল্লাহ না আমরা শুনি কুহু কুহু এরকম ভাবে প্রত্যেকটা মখলুক আল্লাহকে ডাকে এবং আল্লাহর আনুগত্যশীল এটা আমরা গতকাল বলেছিলাম যে আল্লাহর একটা হুকুম হচ্ছে তাকভিনী তাকভিনী মানে হচ্ছে যেটা মানতে বাধ্য কাউকে কোনো এখতিয়ার দেওয়া হয় নাই সূর্যকে আল্লাহ তালা হুকুম দিলেন চলো সে চলতে থাকে কোরআন ইয়াসিন আছে অশামসু তাজরি মুস্তাকার তাকদিরুল আজিজুল আলিম যে সূর্য তার মুস্তাকার তার যে অবস্থান সেদিকে সে চলতে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোরআনের এক একটা বিষয় বলে আল্লাহর কিছু বিশেষ নাম উল্লেখ করেছে এই সূর্যের আলোচনা করে বললেন দা আলিকা তাকদিরুল আজিজ আলিম আজিজ মানে পরাক্রমশালী মহা ক্ষমতাধর আর আলিম মানে হচ্ছে জ্ঞানী এই দুটো নাম এখানে ব্যবহার কেন করা হলো সুরাইয়াসিনে পাবেন বিশাল সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন তো আল্লাহ তারা বুঝালেন যে এটার জন্য যা শক্তির প্রয়োজন সে শক্তির মালিক একমাত্র আল্লাহ আজিজ পরাক্রমশালী মহা ক্ষমতাধর এরপরে সূর্যোদয় চলবে এটার চলার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ দরকার সূর্য এখন যেখান থেকে চলে যদি এর চেয়ে আরো নিচে চলে আসে তাহলে বরফ হয়ে যাবে মানুষ বসবাস করার উপযুক্ত আর থাকবে না আবার যদি এর চেয়ে মানে নিচে চলে আসলে গরম হয়ে যাবে পুড়ে যাবে আবার যদি এর চেয়ে উপরে চলে যায় তাহলে ঠান্ডা হয়ে যাবে এই শীতের দিনে একটু দূরে দিয়ে যায় তাদের দিনের বেলায় শীত লাগে আবার চৈত্র মাসে সোজা মাথার উপর দিয়ে যায় এটা খেয়াল রাখবেন যে সূর্য যখন যায় তখন শীতের দিনে দক্ষিণ দিক দিয়ে যায় তার মানে আমাদের পৃথিবীর থেকে একটু দূরে দিয়ে যায় যে কারণে পৃথিবীতে ঠান্ডা লাগে আবার যখন গরমের দিন হয় চৈত্র মাস হয় দেখবেন যে সূর্য আগে সোজা মাথার উপর চলে আসে তার মানে কাছে চলে আসে এতটুক কাছে আসে এজন্য গরম বেড়ে যায় তো যদি আরেকটু কাছে আসতো তাহলে পুড়ে যেত আবার ঠান্ডা যদি সূর্য আরো অনেক দূরের থেকে চলে যায় তাহলে কি হবে এই জন্য কোরআনে বলা আছে যে অশামসু তাজরিল মুস্তাকার সূর্য তার নির্দিষ্ট যে পথ আছে সে পথে চলে এবং সে তার গন্তব্যর দিকে চলতে থাকে এরপরে বলা আছে অলকামারা কদ্দার নাহমানা আসিল আসিন আয়াত এগুলো আমি চন্দ্রর জন্য কতগুলো নির্ধারিত পথ নির্ধারণ করে দিয়েছি কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি না হুমানা আজিরা কোরআনে এক জায়গায় বলা আছে আদাদা সিনিন আমল হেসাব যাতে তোমরা বৎসর মাস সপ্তাহ গণনা করতে পারো এই জন্য এগুলো করা হয়েছে তাহলে চন্দ্র সূর্য এগুলো আল্লাহর হুকুম মেনে চলে মানুষের ক্ষেত্রেও বলেছিলাম যে মানুষের ক্ষেত্রেও দুই রকম বিধান আছে আল্লাহ এক প্রকার বিধান হচ্ছে তাকভিনী সেটা মানুষ মানতে বাধ্য এর ব্যতিক্রম সে করতে পারবে না পাও দিয়ে চলা কেউ মাথা দিয়ে চলতে পারবে না কিন্তু কেয়ামতের মাঠে ঠিকই আল্লাহ উল্টাবেন কিছু লোককে কেয়ামতের মাঠে কিছু লোক উল্টা চলবে মাথা দিয়ে হাঁটবে এখন প্রশ্ন করতে পারে মাথা দিয়ে কেমনি হাঁটবে যে আল্লাহ তারা পাও দিয়ে হাঁটাইতে পারে সে আল্লাহ মাথা দিয়েও হাঁটাইতে পারবে পাও দিয়ে হাঁটবে না মাথা দিয়ে হাঁটবে উল্টা করে দিবে তাদেরকে তারা উল্টা চলছে দুনিয়াতে এদের উল্টা করে চড়াইয়ে তারপর হার নামে নেবেন এখন দুনিয়াতে আমরা পাও দিয়ে হাঁটতে বাধ্য চোখ দিয়ে আমরা দেখি কান দিয়ে শুনি আমরা উল্টাতে পারবো না চোখ দিয়ে আমরা দেখতে পারবো না খেতে পারবো না বা নাক দিয়ে খেতে পারবো না কান দিয়ে আমরা দেখতে পারবো না বরং যার যে কাজ সে কাজগুলো করে যাচ্ছে মানুষকে আল্লাহ রাবুল আলমিন এখতিয়ার দিয়েছেন শুধুমাত্র আমলের ক্ষেত্রে এবং সেজন্য বলেছিলাম যে আল্লাহ তালা মানুষকে জ্ঞান দান করেছেন এটা জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ তালা ভালো মন্দ সবগুলো পথ দেখিয়েছেন দেখানোর পরে এখন মানুষের কে দিয়েছেন যে তুমি ইচ্ছে করলে ভালোটা গ্রহণ করো ইচ্ছে করলে খারাপটা গ্রহণ করো আল্লাহ তারা ইচ্ছে করলে মানুষকে বাধ্য করতে পারতেন কিন্তু আল্লাহ সে বাধ্য করবেন না যেহেতু পরীক্ষার ময়দান পরীক্ষার ময়দানে ছাত্র ভুল লেখে কেউ ঠিক লেখে কেউ ভুল লেখে কাগজ শেষ হয়ে গেল পরীক্ষায় দায়িত্ব পালন করছে যে শিক্ষকরা তারা দেখলো যে ছেলে ভুল লেখছে এরপরে কাগজ চায় এখন কি সে বলবে না তো কাগজ দেওয়া হবে না তুই ভুল লেখো বরং ওখানে যদি ভুল ধরাই দেয় এটা সে অন্যায় করবে তার যা লাগবে সব দিতে সে বাধ্য থাকবে কাগজ দিবে আরো যত সহযোগিতা সব করবে ভুল লেখার জন্য এরপরে তার পরীক্ষার পরে যখন খাতা দেখবে তখন তার নাম্বার দেওয়ার বিষয় ভুল লেখলে নাম্বার কম দিবে ঠিক লেখলে নাম্বার বেশি দিবে এরকম আল্লাহ রাব্বুল আলমিনের দুনিয়াতে ছেড়ে দিয়েছেন মূলত আমল করার জন্য আমল করতে গিয়ে কেউ ভুল করে কেউ ঠিক করে এখানে আল্লাহ রাব্বুল আলমিন বাধ্য করবেন না যেন তুই করতে পারবি না বরং কেউ যদি অন্যায় করে সেজন্য যা প্রয়োজন তাকে তার দেওয়া হবে একজন লোক বেশি অন্যায় করতে চায় সেজন্য তাকে দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে হবে এখন এই জন্য টাকা পয়সা দরকার তো আল্লাহ তারা তাকে সুযোগ দেন সে টাকা পয়সা কামাই করে অন্যায় করে গরিবদের অনেক অন্যায় করার ইচ্ছে থাকলে করতে পারে না টাকা পয়সা নাই গরিব করবে থেকে তো এরকম বিষয়গুলো আছে একটা পটকা ফুটাইতে হলে তো টাকা দরকার আছে এটা গরিবরা এই পটকা ফুটাইতে পারে না আর বড় লোকরা কি করে হ্যাঁ বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কি করে এই পটকাবাজি করে তো এই যে কাজগুলো করে এই কাজগুলো করার জন্য আল্লাহ তালা সুযোগ দিয়ে দেন আল্লাহ তালা ইচ্ছে করলে বাধ্য করতে পারেন যারা তোকে এই কাজ করতে দেওয়া হবে না কিন্তু আল্লাহ তালা এটা করবেন না এটা আল্লাহর নিয়মের পরিপন্থী তো এরকম চন্দ্র সূর্য সবগুলো আল্লাহর হুকুম মেনে চলে মানুষকে আল্লাহ তালা কোনো কোনো ক্ষেত্রে বাধ্য করেন করে দিয়েছেন সেগুলো মানতে বাধ্য আর বিশেষ বিশেষ কতগুলো ক্ষেত্রে বিশেষ করে আমলের ক্ষেত্রে আল্লাহ তালা ইখতিয়ার দিয়েছেন এইটাই মানুষের পরীক্ষা হবে যে কে ভালো কাজ করলো কে মন্দ কাজ করলো তার বিবেকটাকে কোন কাজে লাগালো তো চন্দ্র সূর্য এগুলো যে বলা আছে যে চন্দ্র সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায় এবং অনুমতি পাইলে পরে সে নতুন করে উদয় হয় আর অনুমতি না পেলে সে উদয় হয় না তো বিষয়টা হচ্ছে এটা আল্লাহর কাছে নির্ধারিত বিষয় আছে যেসব অঞ্চলে বলা হচ্ছে যে সূর্য ডুবে না এসব অঞ্চল আল্লাহ রসুল সাল্লাহ মাথায় ছিল সাহাবাহামকে জিজ্ঞেস সাহাবাকে আমরা জিজ্ঞেস করেছি ইয়া তাই কেয়ামতের আগেও তো এরকম হবে যখন সূর্য উদয় হবে আর ডুববে না তো তখন আমরা কিরকম ভাবে সালাদ আদায় করব বলো তোমরা হিসাব করে সালাদ আদায় করবে অর্থাৎ তোমাদের হিসাব অনুযায়ী তোমরা সালাদ আদায় করতে থাকবে তো বোঝা গেল এই বিষয়গুলো সাহাবাই কারামদের সময় মাথায় ছিল এবং তারা প্রশ্ন করেছেন প্রশ্নর পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উত্তর করেছেন যে তখন তোমরা হিসাব করে সালাদ আদায় করবে কাজেই মেরু অঞ্চলের যে সমস্ত এলাকায় রাত্র থাকো মানে অনেক দিন রাত্র থাকলো বা অনেক দিন সূর্য উদয় হয়ে থাকলো একসাথে কয়েকদিন সূর্য উদয় হয়ে থাকলো তো ওখানের জন্য এই একই নিয়ম বা সূর্য ডুবলো ঘন্টাখানিক ডুবে থেকে তারপরে আবার উদয় হলো তো ওদের জন্য পাঁচক্ত নামাজ সময় হিসাব করে তারা আদায় করবে দাবাতুল আট সম্পর্কে বলা আছে এটা সাফা মারোয়া পাহাড় যে আছে মক্কাতে এই দুই পাহাড়ের মধ্যখান থেকে বের হবে মাটির ভিতর থেকে বের হবে এটা কোন কোন রেওয়ায়তে বলা আছে আকৃতি হবে প্রাণী চতুষ্পর্যন্ত চার পাওয়ালা প্রাণী হবে সিং থাকবে সে কথা বলবে এবং এটা সামনে আসবে এই দাবাদর সম্পর্কে আলোচনা সামনে আসতেছে যে সে কিরকম কথা বলবে সে কথাগুলো সামনে আসবে তো এটা সামনে আলোচনা ইনশাল বিস্তারিত আসবে একটা একটা সারা যদি একটাই ঘুরবে হ্যাঁ। দাজ্জালও একটাই হবে দাজ্জাল যদিও অনেকে এই বিভিন্ন কারণে দাজ্জালকে চিহ্নিত করে বিভিন্ন রূপ দিয়ে একটা বই লেখছে কি যেন দাজ্জাল একটা বইয়ের নাম আছে ও বইটায় দেখলাম সে এই হাদিসগুলোকে একাত্র করে তারপরে আমেরিকাকে দাজ্জাল বানাইছে তার মানে তার দৃষ্টিতে দাজ্জাল কোনো ব্যক্তি না দাজ্জাল একটা চরিত্র এটা রূপক অর্থে দাজ্জাল বলা হয়েছে তো সে দেখালো যে এরকম হবে দাজ্জালের এক চক্ষু হবে আমেরিকার ডলারের মধ্যে এক চোখ আছে এক ডলারের যে নোটগুলো আছে আপনি এক পাশে দেখবেন একটা পিরামিড আছে একটা মিনারের মতো আছে ওটার উপর দেখবেন একটা চৌক আছে এই এক চৌখ হল পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করার ইঙ্গিত করছে ওখানে তো এই এক চোখ পাওয়া গেল এবং সে ওই এক চোখ দিয়েই দুনিয়াকে দেখে তার নিজের এক প্রভুত্ব একক প্রভুত্ব একক নেতৃত্ব সে চালাবে এক চোখ দিয়ে সে এটা চালাচ্ছে এক চোখ পাওয়া গেল দরজাদের তারপরে দাজ্জাল কি করবে তার সাথে জান্নাত নাম থাকবে তাকে যারা মানবে তাদেরকে সে জান্নাত দিবে যারা না মানবে তাদেরকে নাম দিবে এটার দ্বারা বুঝাইছে যে আমেরিকা যা যাদের সাথে ভালো সম্পর্ক আছে এদের সাথে বেশ ভালো সহযোগিতা করে ব্যবসায়িক সহযোগিতা করে আর যাদের সাথে তার খারাপ সম্পর্ক সেদেরকে অবরোধ দেয় এভাবে এই রূপক অর্থে সে বুঝে সবগুলো মিলালো এরকম ভাবে এগুলো ঠিক আছে আমরা বলি এগুলোর রূপক অর্থে মানে মিলবে এগুলো চরিত্র মিলবে অনেকগুলো এ বলে দাজ্জাল যে আমেরিকা এটা না দাজ্জাল সম্পর্কে আল্লাহ রসুল্লাহাম বলেছেন যে সে জন্মগ্রহণ করবে তার এরকম ভাবে কি থাকবে একটা চক্ষু থাকবে তার কপালে লেখা থাকবে কাফ কাফের এরকম ভাবে সে দুনিয়াতে তার নেতৃত্ব চালাবে সে ইহুদি বংশোদ্ভূত হবে ইহুদি বংশের থেকে জন্মগ্রহণ করবে এরকম ভাবে সে পুরা দুনিয়ায় সফর করবে এরপরে তাকে শেষ পর্যন্ত ঈসা ইসলাম হত্যা করবেন বাবুল লুদ দামেশকে ওখানে হত্যা করা হবে তো এ বিষয়গুলো আদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে কাজী দাজ্জালের যদি বলা হয় ভূমিকায় অনেকেই আসবে সেটা ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন জিনিস হবে তাই বলে দাজ্জাল যে এই রূপক অর্থে বলা হয়েছে এটা গলত এটা ভুল দাজ্জাল বাস্তবে একটা লোক হবে যে লোকটা এহুদি বংশোদ্ভূত হবে তার সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে এবং লাস্টের যুদ্ধে তাকে পরাজিত করা তাকে হত্যা করা হবে এটা কোনো চরিত্রের নাম না বাকি সেই চরিত্রের সেই দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনেকেই আসবে সা ব্যক্তিও আসবে বিভিন্ন চরিত্রে প্রতিষ্ঠান আসতে পারে কোন দেশ তার দাজ্জালের ভূমিকা আসতে পারে সেগুলো আমরা দেখি সে হাদিসে বলা আছে দাজ্জালুনা কাজ অসংখ্য দাজ্জাল বের হবে অসংখ্য মিথ্যাবাদী বের হবে তো সেই মিথ্যাবাদী বিভিন্ন প্রকার দাজ্জাল আসে নেতা নেত্রী আছে দাজ্জাল হতে পারে যারা বিভ্রান্ত করে মানুষকে ধোকা দেয় মিথ্যা কথা বলে সেটা হতে পারে পীর বুজুর্গদের মধ্যে মানুষকে বিভ্রান্ত করতে পারে দাজ্জালের ভূমিকায় পীরের স্রোত আসতে পারে তারা মানুষকে ভুল বুঝাবে তারা মানুষকে কোরআন হাদিসের নামে নিজেদের কি করবে নিজেদেরকে আল্লাহর স্থানে বসাবে তারা সব করে দিবে এরকম ভাবে তাদের কাছে গেলে পরে কি হয় সন্তান হয় কারো কাছে গেলে ধনী হয়ে যাওয়া যায় জাল এগুলো ও জালকে মানলে কি হবে ধনী হবে তো এই পীরদের কাছে গেলে কি হয় আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে আমার সাথে তো তুমি চলতে চাও গরিব হবে তুমি আবু হরাইরাকে একজন সাহাবি বললেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তুমি আগে গরিব হওয়ার জন্য নিজে কোমর বেঁধে নাও তো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তো গরিব হওয়ার জন্য উৎসাহিত করতেন গরিবদের ফজিরত বয়ন করেছেন আর অপরদিকে পীরেরা বয়ন করে কি ওই দরবারে গেলে ধনী হওয়া যাবে আসেন এরকম পীর ওই যে একজনের আমি বলে দিল আঠারোশি গেলে ধনী হওয়া যায় তো বুঝা গেল এই পীরদের কাছে গেলে কি হওয়া যাবে মরিদ্রা দাওয়াত দেয় ধনী হওয়া যাবে তাহলে এটা কি এটা কি পীরদের লক্ষণ না দাজ্জালের লক্ষণ এটা দাজ্জালের লক্ষণ কাজে এরকম নকল দাজ্জাল অনেক আসবে আমেরিকাও সেরকম নকল দাজ্জাল দাজ্জালের ভূমিকায় থাকবে এরপরে আসল দাজ্জাল আসবে সে দাজ্জাল এসে যখন লোভ দেখাবে তখন এই লোকগুলো দলে দলে মরিত হবে দাজ্জালের পক্ষে গাছও থাকবে হাদিসে বলা আছে যখন যুদ্ধ চলবে এই হাদিসগুলো সামনে আসবে যখন যুদ্ধ চলবে তখন ইহুদিদেরকে এত চরমভাবে হত্যা করা হবে যে ওরা পাথরের নিচে গাছ পাথর বলে দিবে যে মুসলিম এখানে আসো এখানটা একটা ইহুদি আছে শুধু একটা গাছ ওদের পক্ষে থাকবে ঝাউ গাছ ঝাউ গাছ এই জন্য ঝাউ গাছ লাগায় ওরা যেখানে দেখেন ঝাউ গাছ লাগায় এহুদি এবং খ্রিস্টানদের যেখানে প্রভাব আছে অথবা তাদের চেলারা আছে সব জায়গায় কি লাগায় ঝাউ গাছ লাগায় এটা দেখবেন যে খেয়াল করে দেখবেন বিভিন্ন আমাদের দেশেও আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো ইসলামের ধারে কাছেও নাই এরা বেশিরভাগ কি লাগাবে ঝাউ গাছ লাগাবে কারণ ঝাউ গাছ এহুদিদের পক্ষে সাক্ষী দেবে হ্যাঁ হ্যাঁ আশ্রয় দেবে ওদেরকে আশ্রয় দেবে আদেশ বলা আছে যে একমাত্র একটা গাছ ওদের পক্ষে থাকবে সেটা হচ্ছে ঝাউ গাছ এছাড়া সব গাছ পাথর এগুলো মুসলিমদেরকে ডেকে ডেকে বলবে যে মুসলিম এদিকে আসো একটা এহুদি এখানে আসবে কতল করো ওই মুসলমানরা ওই ওই মার্কাই মুসলমান এই মুসলমান মুসলমান কাকে বলে ওরা এটা না বুঝলেও ওদের মাথায় ইসলাম সম্পর্কে বিদ্বেষ আছে ওরা জান না জানলো না জানলো না জানার কারণটাও ওই একই কারণ যে মুসলমানরা জানে না এই মুসলমান না জানার কারণটা একই আপনি মুসলিম কাকে বলে মুসলিম মানে কি এই যে গরু খায় মুসলিম মানে এই যে কি করে এই শুক্রবারে মসজিদে আসলো মুসলিম মানে ঈদের নামাজে মসজিদে আসলো এরাই মুসলিম ইসলামী এত সোজা হলে কেন খামাকা সাহাবাগের আমাদের কষ্ট করেছেন মুসলিম হচ্ছে তার আলাদা পরিচয় মুসলিম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা সে সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা অফিসে আত্মসমর্পণকে আল্লাহর কাছে আর যারা মসজিদে আসলে আল্লাহর কথা বলে বাইরে গেলে নেতা নেত্রী আদর্শ মসজিদে গেলে মোহাম্মদ সাল্লাহ আদর্শ মন্দিরে গেলে রামের আদর্শ আবার গির্জায় গেলে যিশু খ্রিস্ট আদর্শ আবার বৌদ্ধদের মন্দিরে গেলে কি জানি বৌদ্ধদেবের আদর্শ গৌতম বুদ্ধের আদর্শ আবার শিখদের এসে গেলে পরে গুরু নানকের আদর্শ এরা মুসলমান মুসলমান না এগুলো মুসলমান এগুলো ভুয়া কথা শিখরা মূর্তি পুজুক হ্যাঁ মুসলমান এটা কোনো কোরআনে ভাষা না মুসলমান হচ্ছে ওই ইরানির ভাষা এটা মুসলিম এখন মুসলিম বলতে আপনি কাকে বুঝাবেন এরা যদি মুসলিম হয় এটা ভুল মুসলিম একে বলা হয় না মুসলিম বলা হয় যে সর্বক্ষেত্রে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহর হুকুম মেনে চলে এবং সে যেখানে যাবে সেখানে আলাদা হয়ে যাবে আল্লাহর দুশ্মনদের থেকে সে বাড়া করবে আলাদা থাকবে আল্লাহর দোস্তদের সাথে তার সম্পর্ক থাকবে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে আপোষ করবে না আর এই মুসলমানরা তো মনে করেন এখানে আসলে মুসলমান আবার যে বিদেশ গেলে কি করে তখন ওরা যাতে খুশি সেই কাজগুলো করে আসে এই লোকগুলোকে মুসলিম বলা হয় না এগুলো ভুয়া কথা এগুলো মুসলিম বলে কি জন্য এগুলো বলে এদের খুশি করার জন্য ওলা মাদের মধ্যেও বলবেন যে এখন কিছু আলেমরা কোরআশিব পড়ে নাকি আলেমরা হাদিস পড়ে পড়ায় তারা পড়ে না পড়ায় যারা পড়ায় তারা পড়ায় তারা পড়ায় চাকরি হিসেবে এটা একটা চাকরি যে একটা চাকরি করি ওই আরবি কিতাবগুলো আজগুলো পড়াই দিচ্ছে এদের আখিদার কোনো খবর নাই এরকম ভাবে যারা পড়ে তারাও এখন মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগই এই জন্য পড়ে যে একটা চাকরি করতে হবে মা বাপ যখন মাদ্রাসা দিছে একটা চাকরি করতে পড়তে হবে এদের কাছে আকিদার কোনো বালাই নেই এখন মানুষ যাতে খুশি হয় সেই কথাগুলোই বলতে হবে এখন যদি আপনি এই কথাগুলো মাদ্রাসার বেশিরভাগ মাদ্রাসা মসজিদের নেতৃত্বে যারা আছে তারা কারা এখন যদি আপনি পুরো কথা বলেন তোর চাকরি থাকবে ওর চাকরি থাকবে না তো চাকরি যখন না থাকবে তখন সে কথা বলবে কোথায় সে আপোষ করে যাতে খুশি হয় এক লোক বুতুম পেচার প্রশংসা করতেছে তো প্রশংসা করে বলতেছে এটা শাহবাজ রাতের শাহবাজ রাতের রাজা ডক্টর ইকবাল লেখছেন এখানে যখন ইংরেজ সরকারের তোষামত করতেছিল একদল আলেমরা এবং বলতেছিল ইংরেজ সরকার হচ্ছে ভারতবর্ষের জন্য আল্লাহর রহমতের ছায়া এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না যুদ্ধ করা যাবে না তখন উনি এই কবিতাগুলো লিখছিলেন মালুম নেহি হাইয়ে খোশামত কি হাকিকত কাহ দে কুই উল্লু আগার রাত কা শাহবাদ এই যে খোসামদ আর তোষামদ সরকারের মন্ত্রীদের খোসামত বড় বড় উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের খোসামত তোষামত প্রশংসা হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসেক এহতাজ্জালাহ আরশুর রহমান যখন কোন ফাসেকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরস কাঁপতে থাকে আল্লাহর আরস কেঁপে ওঠে ফাসেকের যদি প্রশংসা করা হয় আর দেখবেন মাসা আল্লাহ যদি কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো ফাসেক সুৎখোর এক লাখ টাকা দিতে পারে দশ লাখ টাকা দিতে পারে তো তার যে প্রশংসা মার হাবা আরে ভাই সে দান করছে কার জন্য আল্লাহকে খুশি করার জন্য মার হাবা দিবেন কে আল্লাহ আল্লাহ তাকে বিনিময় দান করবেন আর তুমি এখানে মারহাবা দিয়ে তার মনের মধ্যে ঢুকলে আমাকে সবাই ভাবা দিবে এরবার দিল ওর সবটাও গেল আর উল্টা গুণা হবে কারণ রিয়া আসলে গুণা হবে না সিরিকের গুণা এজন্য এই যে প্রশংসা এই মারহাবা মানুষের দায়িত্ব আছে মসজিদ মাদ্রাসা দিনী কাজ এগুলো তো মানুষের দায়িত্ব সে নিজের দায়িত্ব পালন করলো এই যে কোরবানির সময় চামড়ার জন্য মাদ্রাসার ছেলেরা রাস্তায় ধারে ধারে ঘুরে এটা দরকার ছিল না মানুষকে বরং বোঝানো দরকার ছিল যে এটা তোমার দায়িত্ব কোরবানির চামড়া তুমি বিক্রি করে খেতে পারবে না তুমি মাদ্রাসা দিয়ে দাও তুমি বিক্রি করে দশ জায়গায় ভাগ করবা তুমি বিক্রি করলে তুমি দাম কম পাইবা দ্বারা বিক্রি করলে একসাথে দাম বেশি পায় ওদের একটা উপকার হয় তো এটা মাদ্রাসায় দিয়ে দাও নিজের খরচে মাদ্রাসায় পৌঁছে দিবে সে আর যে পৌঁছাইবে না তারা দরকার নাই প্রত্যেকটা মসজিদ থেকে যদি এটা বোঝানো হতো এই কোরবানির চামড়ার জন্য মাদ্রাসার ছেলেরা ঈদের দিন তোমার বাচ্চারা ভালো ভালো জামা কাপড় পরে তারা ঘুরে আত্মীয় স্বজনের কাছে যায় আর মাদ্রাসা ছেলেরা কি করে ছুরি নিয়ে তারপর রক্ত মাখা জামা কাপড় দিয়ে খাইয়া না খাইয়া তারপর ক্লান্ত হইয়া সারাদিন যায় ওর কি করতে মুখ যায় শুকাইয়া কেউ ডাইকে একবেলা খাওয়ায় না এই যে কপাল পরা মুসলমান আর কপাল পরা মুসলমানদের কি খাদেমরা লামাইকরামদের এটা বোঝা দরকার প্রত্যেকটা আমাদের বলা দরকার যে না মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা ভর্তি হয়েছে আল্লাহ দিনের জন্য ওরা তোমার ঘরে ঘরে গিয়া চান্দাবাজি করার জন্য কি করে নাই তোমার চামড়া টানার জন্য জানাত চামড়া তোমার দেওয়া দায়িত্ব জাকাত আদায় করার জন্য হুজুরে কেন ঘর ঘরে যাবে জাকাত ফরজ তোমার উপরে তুমি ফরজ আদায় করবা এটা যদি মানুষ বুঝতো মানুষ নামাজ পড়তে নিজে চলে আসে না হুজুরকে নামাজ পড়াই দিয়ে আসে নামাজ পড়া ফরজ এটা বুঝে যে কারণে সে নিজে চলে আসে যারা আসে না তারা আসে না জাগা তো এরকমই মানুষ বুঝতো জাকাত দেওয়া আমার দায়িত্ব সে জাকাত নিজে পৌঁছে দিয়ে আসবে মানুষ সরকারের ট্যাক্স দিয়ে আসে না তো সরকারের ট্যাক্স মানুষ অফিস গিয়ে দিয়ে আসে কারেন্টের বিল গিয়ে দিয়ে আসো কি দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকে এটা তুমি দিতে পারো তোমার দায়িত্ব দিয়ে আসো জাকাত ফেত্রা সাদাকাত এগুলো আল্লাহর দেওয়া বিধান তুমি পৌঁছে দিয়ে আসো যার হক তার কাছে দিয়ে আসো গিয়া তোমার কাছে টাকা পাওনা থাকলে তুমি গিয়ে দিয়ে আসো এটাও গিয়ে দিয়ে আসো এটা মানুষকে তার ব্যাপার বোঝানোর ব্যাপার এখন কি করবেন এগুলো কোনো খবর নাই জাকাতের জন্য মানুষ দর দৌড়ায় রমজান মাস আসলে যেখানে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করবে সেখানে বেশিরভাগ দেখবেন আলেমরা গ্রামগঞ্জ থেকে আসে মাদারা থেকে বিভিন্ন আসে এসে কি করে মানুষের দরজা দাঁড়াই থাকে চিটাগাঙ্গে কিছু লোক আছে জাকাত দেয় সাতাইশে রমজানে সাতাইশ সাথে দীর্ঘ লাইন পরে পাঁচশো ছয়শো লোকের লাইন পরে লাইন ধরে ধরে সারা রাত্র দাঁড়িয়ে থাকে ফজরের আমাদের টাইম হয়ে যায় তখন কি আছে দাঁড়ানো আছে এই মানুষের দরবারে দাঁড়াই থাকা অথচ দাঁড়াবে কার কাছে এই জন্য এই বিষয়গুলো আমাদেরও বোঝা দরকার মানুষকে বোঝানো দরকার যে জাকাত দেওয়া আমার নিজের দায়িত্ব কোরবানির চামড়া মাদ্রাসা দেওয়া আমার নিজের দায়িত্ব গরিবদের কাছে পৌঁছে দেওয়া মাদ্রাসা না খালি গরিবদের কাছে পৌঁছে দেওয়া ফেতরা জাকাত সদকাত এগুলো আমার নিজের দায়িত্ব আমি যত দান খয়রাত করবো সব করবো কার জন্য আল্লাহর জন্য তো আমার নিজের দায়িত্ব আমি আদায় করছি এখানে মারহাবা দেওয়ার কোনো বিষয় না মারহাবা জোরে দিলে টাকা বেশি ওঠে আর মারহাবা কম দিলে কি ওঠে না টাকা ওঠে না অনেক জায়গায় মাহফিলে গেলে বা একটু মসজিদের জন্য বাধার জন্য একটু সাহায্যের জন্য একটু আবেদন করতে হবে তো আমি বলি দেখো এই চান্দা উঠাবার হুজুর আমি না এতে মারহাবা দেওয়া লাগবে প্রশংসা করতে হবে হ্যাঁ আরো কত কিছু বলতে হবে এগুলো আমার পক্ষে সম্ভব না তোমরা একটা কাজ করো এই চাঁদার জন্য আর একজন লোক দাওয়াত দাও ওরে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিবা ও মানুষের পকেটে যা আছে সব আদায় করে নিয়ে আসবে এই জন্য ওকে দাওয়াত দিবা এই চাঁদা আদায় করার জন্য আর আমি যতক্ষণ বয়ন কতক্ষণ কোরআন হাদিস দিয়ে বয়ন হবে ওর মধ্যে কোনো আদা উঠবে না মানিকগঞ্জে গেছিলাম একটা প্রোগ্রামে কেউ ছিল তো সাথে এখানেরও গাড়ি নিয়ে গেছিলাম তো বসতি পর দেখি যে সিলেবাস চাঁদার জন্য একটু কথা আলোচনা করতে হবে আসসালাম আলাইকুম সালাম দিয়ে ভাইকে চলে আসছি হজ করি না ওখানে কারণ এই চাঁদা আদায় করার জন্য আমার সময় নষ্ট করতে চাচ্ছি না আমি আর ওটা আমার তো সম্ভব না যদি মুসলিমরা সেরকম থাকতো তার বলতো আল্লাহ রসুল যেভাবে বলছেন আল্লাহ রসুল আসলাম বলছেন এটার জন্য টাকা দরকার তোমরা সাহায্য করো মানুষরা সাহায্য করে গেছে সাহায্য নিয়ে আসছে স্তূপ পড়ে গেছে কয়েকজন লোক আসছে গরিব শুরু হাদিস থেকে আছে মুজাহিদিন মুতাকাল্লিদি সুয়ুফ তাদের গলায় তরবারি ঝুলানো আছে যুদ্ধের পোশাক পরা আছে কিন্তু না খাওয়ার ছাপ তাদের চেহারায় আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চোখ দিয়ে পানি পড়লো নামা বেলাল নামাজের টাইমের কাছে আদান দিল নামাজ হয়ে গেল নামাজে পাল্লা রসুল সবাইকে বসতে বললেন সবাই বসলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো এই লোকদের জন্য সহযোগিতার প্রয়োজন একজন লোক প্রথমে ঘরে গিয়া একের এক থলি টাকা নিয়ে আসছে স্বর্ণবর ধাতব মুদ্রা ছিল আগের আল্লাহ রসুলের যুগে ওগুলো নিয়ে আসলো দিনার বাদের হাম এরপরে লোকেরা আসতে দেওয়া শুরু করলো একটা স্তূপ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই প্রসঙ্গে বলছেন যে কোনো ব্যক্তি একটা ভালো কাজ শুরু করে তার দেখা দেখি আরো যারা ভালো কাজ করে তো প্রথম ব্যক্তি যে দান করে যে সব পাইল তারটা তো ঠিকই আছে এরপরে আরো যারা দান করলো পরবর্তীতে এই সমস্ত লোকরা যে পরিমাণ সব পেল প্রথম ব্যক্তি সেই সমান সব পাবে এইটা নিয়ে গেছে বেদাতে হাসানা তৈরি করতে আর কি বেদাত তৈরি করছে ওই বেদাতিরা যে দাওয়াত দলিল দেয় যে ভালো কাজ চালু করলে পরে সব পাওয়া যাবে এই হাদিস দিয়ে দলিল পেশ করে এটা কোনো বেদাত করছিল সে আল্লাহ রসুল এই কথাটা বলেছেন সাদাকা একটা দান সম্পর্কে সে প্রথম দিল তাকে দেখা দেখি অনেকেই দিল এরকম দান প্রকাশ্য করা যায় দান গোপনই করতে এমন কোনো বিষয় না কিন্তু প্রকাশ্য করা যায় গোপনও করা যায় প্রকাশ্যে করার উদ্দেশ্য দিয়েই থাকে যে আমাকে দেখা দেখি লোকের আর দান করবে তাহলে তো সে পরবর্তী লোকদের সব পাবে উদ্দেশ্য হচ্ছে নিয়াতের উপর নির্ভর করবে আমি যেন বাহাবা পাওয়ার জন্য মারহাবা পাওয়ার জন্য কি না করি একজন লোক নির্বাচনে অংশগ্রহণ করছে তাই আমি বললাম যে আপনি নির্বাচন গেলেন কি জন্য হজুর যদি ওই স্কুলে বিশ হাজার টাকাও দিতাম তো এত প্রচার হতো না এখন স্কুলের ওই যে অভিভাবক নির্বাচন হয় সেই নির্বাচনে তার ছেলে স্কুলে পড়ে তো একটা পোস্টার করছে ছবি টবি খুব সুন্দরভাবে দিয়ে পোস্টারকে এলাকায় প্রচার করে দিল তো বলল কি যে একটা নির্বাচন অংশগ্রহণ করে এলাকায় যে পরিচিতি হয়েছে এটা আমি বিশ লাখ টাকা দিলেও কি হতো না এই পরিচিতি হতো না যারা সে ফেল করবে সে পাস করবে না তারপর অংশগ্রহণ করলো কি জন্য পরিচিতির জন্য সবাই তাকে চিনুক জানুক এখন যে দানও করে ওই জন্য যে আমাকে সবাই চিনুক জানুক দানবীর হিসাবে তো সব তো বরবাদ আর গুণ হবে আর যে নিয়ত থাকে এই যে আমাকে দেখা দেখি লোকেরা দান করবে আমি আল্লাহর জন্যই করলাম এই প্রতিষ্ঠানটা আল্লাহর জন্য আরো ভালো হোক সে ভালোবাসে এই জন্য দান করলো তো এটা আমাদের সে সব বেশি পাবে আরো তো যাই হোক অনেকগুলো আলোচনা হয়ে গেল আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম দাজ্জাল সম্পর্কে আলোচনা হচ্ছে যে দাজ্জাল এটা আমাদের একটা বড় লক্ষণ এবং সে দাজ্জাল এহুদি বংশোদ্ভূত হবে সে দাজ্জালের এক চোখ কানা থাকবে সে দাজ্জালের সঙ্গে জান্নাত জাহান্নাম থাকবে তার জান্নাতকে যারা জান্নাত মনে করবে মূলত তারাই জাহান্নামি হবে আর তার জাহান্নামকে যারা গ্রহণ করবে তার প্রতি ইমান না এনে আল্লাহ তালা মূলত তাদেরকে জান্নাত দান করবেন দাজ্জাল কোনো রূপক অর্থে না প্রকৃত অর্থেই সে দাজ্জাল বের হবে বাকি তার অবস্থান তৈরি করার জন্য পরিবেশ তৈরি করার জন্য দাজ্জালের চরিত্রে অনেক লোক অনেক প্রতিষ্ঠান অনেক দেশ কাজ করতে পারে সেটার সঙ্গে কোনো বিরোধ নাই যেটা আল্লাহ রসুল বলেছেন যে অসংখ্য দাজ্জাল অসংখ্য মিথ্যাবাদী আসবে তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকে জিনিসগুলোকে বুঝার বাংলা তারা তফিক দান করুন